بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد আজকের আলোচনা হচ্ছে কোথায় শিরকের দ্বিতীয় উদাহরণ কোথায় কথাবার্তায় শিরকের ছোট শিরকের দ্বিতীয় উদাহরণ সেটি হচ্ছে আত্মাশরিক ও বাইন আল্লাহ তাআলা ও বাইন আহাদিম মিন খালকিহি বিলওয়াব অর্থাৎ আল্লাহ এবং তার সৃষ্টির কোন কিছুর মাঝে ওয়াও শব্দের মাধ্যমে ওয়াও অক্ষরের মাধ্যমে অংশী করা আল্লাহ রাব্বুল আলমিনকে এবং তার সৃষ্টি জগতের কাউকে ওয়াও শব্দের মাধ্যমে অংশী করে দেওয়া বিষয়টি কি একটু ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না বিষয়টি হচ্ছে ওয়াও একটি আরবি অক্ষর অব্যয় আরবি ওয়াওটির বাংলা অনুবাদ হবে এবং কিংবা ও উদাহরণস্বরূপ আমি এবং আপনি এই যে এবং বলছি এই এবং শব্দটির আরবি হচ্ছে ওয়াও কিংবা যদি বলেন যে আমি ও তুমি এই যে মাঝখানে আমরা আমি ও তুমি ও বললাম আমি তুমির মাঝখানে যে ও শব্দটা ব্যবহার করলাম এই ও এর আরবি হচ্ছে ওয়াও তো ওয়াও অব্যয়ের মাধ্যমে আল্লাহ এবং তার কোন সৃষ্টিকে সংযোগ করে দেওয়া ছোট শিল্পের কাজে কোথায় ছোট শিল্পের একটি উদাহরণ এবং এবং ও কিংবা ও এটাকে ইংলিশে কনজাংশন বলা হয় যেটা দুই শব্দকে যোগ করে তো আল্লাহ রাবুল আলমিন এবং তার মাখলুকের মধ্যে কাউকে এবং অক্ষরের মাধ্যমে সংযোগ করা যাবে না মানে তিনি এবং আল্লাহ তো নেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আল্লাহ মাঝে যে এবং শব্দটা আনা হলো এই শব্দটার মাধ্যমে উভয়কে এক করা হচ্ছে অংশী করা হচ্ছে এই অংশীটাকে ছোট শিল্প বলা হয় কিন্তু সকল এবং বা সকল ওয়াও না আমরা এই আলোচনাটি আজকে করতে যাচ্ছি কেন ওয়াও শব্দটি ওয়াও অব্যয়টি বাংলাতে এবং কিংবা ও এই অব্যয় দুটির মাধ্যমে আল্লাহ এবং তার সৃষ্টি জগতের কাউকে সংযোগ করা যাবে না এই কারণে যে ওয়ার মাধ্যমে সংযোগ করলে উভয়ের অংশীদারিত্ব বুঝায় বা উভয়ের সামঞ্জস্যতা বুঝায় কোনো না কোনো রূপে আর আল্লাহ তালার না তো কেউ সামঞ্জস্য আছে আর না আল্লাহ তালার মতো কেউ আছে তাই উভয়ের মধ্যে অংশী করা এবং দুজনকে আল্লাহ রাব্বুল মহান আল্লাহ রাব্বুল আলমিনকে এবং তার কোন সৃষ্টি জগতের কাউকে যদি ওয়ার ওয়াও অব্বর দ্বারা এক করা হয় তাহলে উভয়ের অংশীদারিত্ব বোঝা যায় যেটা আল্লাহ তালার সঙ্গে অংশীদারিত্ব করা এরকম ঠিক নয় আমি কথাটির উদাহরণ দেব বিষয়টির উদাহরণ দেব নচেত বোঝা অসুবিধা হবে যেমন অনেকে আমরা বলে থাকি যে আপনি যা চান এবং আল্লাহ যা চেয়েছেন আপনি চেয়েছেন এবং আল্লাহ চেয়েছে তাই কাজটা হয়েছে এখানে আপনি যা চেয়েছেন কোনো মানুষকে বলা হচ্ছে এবং আল্লাহ যা চেয়েছেন কিংবা কেউ বলছে আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন তাই আমার কাজটা হয়েছে এটি হচ্ছে কথাটির উদাহরণ আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন তাহলে আল্লাহ তালাকে তার সৃষ্টির কোনো মানুষকে আল্লাহ এবং সেই মানুষকে ওয়াও শব্দের মাধ্যমে বা এবং এর মাধ্যমে সংযোগ করে দেওয়া হল যেখানে বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ এবং তার কোন সৃষ্টির কেউ দুটিকে এক করে দেওয়া হয়েছে বরাবর করে দেওয়া হয়েছে অংশীদার করে দেওয়া হয়েছে এই জিনিসটি আল্লাহ তালার সানে উচিত না তাই কোনো মানুষ এরকম বলবে না যে আপনি চেয়েছে আল্লাহ চেয়েছেন এবং আপনি চেয়েছেন কারণ আল্লাহ অনেক মর্যাদা আর একজন মানুষ ওর চেয়েতে অনেক অনেক গুণে মানে ওরা নাউজুবিল্লাহ সমতুল্য করাই যায় না তারপরও কেউ যখন একটা ওয়াও অংশ ওয়াও অব্যয় দিয়ে দুজনকে একত্রিত করে দিল তখন এটা আল্লাহর শানের অনেক খেলাফ হয়ে গেল সেই কারণে এই অব্যয় দ্বারা আল্লাহ এবং তার মাঝে কোনো মাফলুককে অংশীদারিত্ব করা নাজায়জ শুনেন এর দলিলগুলি আল্লাহ তালা বলছেন ফালা তাজা আলুল্লাহ আন্দাদাম আন্তুম তালামুন সুরা বাকারা বাইশ নম্বর আয়াত যে তোমরা আল্লাহ তালার সঙ্গে অংশী করো না জেনে শুনে অংশী করো না তাই এখানে অংশী হয়ে যাচ্ছে তাই করা যাবে না ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু বলছেন মানে এটা মারফু হাদিস নয় বরং এটি সাহাবির কথা তিনি বলছেন আন্দাদের ব্যাখ্যায় অংশীর ব্যাখ্যায় বলছেন আল আন্দাদ হওয়া শির্ক আল্লাহর সঙ্গে নিদ করা মানে শির্ক করা এটা কেমন বলছেন আখফা মিন দাবি বিন নামলে নামালি আলা সাফাতিন সৌদা বলছেন যে এটা হচ্ছে পিপিলিকার চোলার যে শব্দ হয় সেই শব্দের চাইতেও সূক্ষ্ম কোথায় চলাফেরা পিপিলিকা বলছেন যে অন্ধকার রাতে কালো পাথরের উপর অন্ধকার রাতে কালো পাথরের উপর পিপিলিকা চললে চলাফেরা করলে যতটুকু আওয়াজ হয় তার চাইতেও বেশি সূক্ষ্ম হচ্ছে শির্ক এবং আন্দাজ সেটা কি তিনি বলছেন ওয়া ওয়া ইয়াকুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আপনি বলছেন যে সেটা হচ্ছে মানুষ বলে ওয়াল্লাহি ওয়া হায়াতিকা ইয়া ফুলান আল্লাহর কসম এবং তোমার জীবনের কসম এখানে ওয়াও ওয়াও ওয়াল্লাহে ওয়া হায়াতিকা ওয়া এই যে ওয়াও অব্যয়টা নিয়ে আসলো নিয়ে আসে আল্লাহর সাথে জীবনকে শরিক করে দিল এটাকে ইবনে আব্বাস রাজি আল্লাহ আহ শরিক বলছেন তিনি আরো বলছেন লাউলা কালবা হাদা লা আতানা লুসুস মানুষ বলে যদি এই কুকুরটা না থাকতো তাহলে চোর ঢুকে পড়ত বাড়িতে চুরি হয়ে যেত এটাকে তিনি বলছেন শির্ক তারপরে বলছেন ওয়ালাউলাল বাত লা আতাল লুসুস বাড়িতে যদি হাঁস না হতো তাহলে চোর ঢুকে পড়ত মানে হাঁসের কারণে কিংবা কুকুরের কারণে চোর থেকে সে নিরাপদ রক্ষা পেয়েছে এটাকে বলা হচ্ছে ছোট শিল্প ওয়া কাউরুর রাজুলিল সাহেবিহি মানুষ তার সাথীকে বন্ধুকে বলে মাশা আল্লাহ ওয়াশেতা আল্লাহ এবং তুমি যা চাও তাই হয়েছে আল্লাহ এবং তুমি যা চেয়েছ সেটা হয়েছে সেই কারণে হয়েছে এটা হচ্ছে শিল্পের ছোট শিল্পের উদাহরণ ওয়াও শব্দের মাধ্যমে আল্লাহ এবং তার সৃষ্টির কাউকে এক করার অংশী করার উদাহরণ তিনি আরো বলছেন ওয়াকাউলুর রাজুলে লাউল্লাহ ওয়া ফলান যদি আল্লাহ না হতেন এবং অমুক না হতো আল্লাহ না হতেন এবং এই যে এবং কথাটা জুড়ে দিল আল্লাহ তালার সাথে কোন সৃষ্টিকে এক করত সেটাকেই অংশের উদাহরণ হল এটাই আব্বাস রাজি আল্লাহ তালা বলছেন তিনি বলছেন যে এখানে ফলান অমুকের অমুককে নিয়ে আসো না কারণ এগুলো সকলে শিল্প একজন ইহুদি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বলছে যে তোমরাও অংশী করো তোমরাও শীত করো তাকুলু নামা আল্লাহ আশিত তোমরা বলো আল্লাহ এবং তুমি যা চেয়েছ আল্লাহ এবং তুমি চেয়েছ তাই হয়েছে এরকম বলো তোমরা এটা তোমরা শির করো মানে আল্লাহর সাথে ওয়াও সংযোগ করছে কোন মাকলুককে কোনো মাতলুককে কোনো সৃষ্টিকে কোনো ব্যক্তিকে আল্লাহর সাথে ওয়াও শব্দের মাধ্যমে জুড়ে দিচ্ছে সে আরো বলল ওয়া তাকুরুন আওয়াল কাবা তোমরা বলো কাবার কসম তো তোমরা তো শির করছ তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আদেশ করলেন কেদা আরাদুয়া ইয়াহলেফু ইয়াকুল যদি কেউ কসম খেতে চায় তাহলে সে যেন বলে ওয়াল কাবা যেন না বলে বলে ওয়া রাব্বুল কাবা কাবার রবের কসম তার আগে তারা বলতো অল কাবা কাবার কসম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা আল্লাহ রসুলকে বলা হলো তোমরা একটু শির করছো কারণ আল্লাহ ছাড়া অন্যের কসম খাচ্ছ তখন আল্লাহ রসুল বললেন এরপরে তোমরা বলবে ওয়ারাবুল কাবা কাবার রবের কসম এবং ওয়াকুলু এবং তোমরা বলবে মাশা আল্লাহ সুম্মা শেতা তোমরা বলবে আল্লাহ যা চেয়েছেন অতপর আপনি যা চেয়েছেন অতপর শব্দ ব্যবহার করবে এবং বা ও ব্যবহার করবে না কারণ যখন মানুষ এবং ব্যবহার করে তখন উভয়কে সংযোগ করা হয় এবং সমমানের বুঝায় কিন্তু অতপর অতপর বললে দুইজনকে সমমান এবং স্বাভাবিকভাবে অংশীদারিত্ব বুঝায় না সেই কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং বা ওয়াও শব্দকে বাদ দিয়ে সুম্মা শব্দ ব্যবহার করতে বলছেন যার বাংলা হচ্ছে অতপর এটা হচ্ছে ছোট শিল্পের কোথায় কথাবার্তায় উদাহরণ এটা এমন একটা শিল্পের বিষয় যেটা অনেকেই আমরা খেয়াল করি না এবং অনেক বিষয়ে যখন তখন এরকম বলে দিই বেশি অতিরঞ্জন করতে গিয়ে মানুষের প্রশংসা করতে গিয়ে মানুষের কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে যে আপনি না হলে আল্লাহ এবং আপনি না হলে চাকরিটা হতো না আর অনেকে তো আল্লাহকে বাদই দিয়ে বলে যে আপনি না হলে চাকরিটা হতো না তো যারা এরকম বলে যে আল্লাহ এবং আপনি না হলে চাকরিটা হতো না ওরা আল্লাহকে এবং সেই ব্যক্তিকে একটা এমন শব্দ দিয়ে সংযোগ করে একত্রিত করছে যেটা আল্লাহর সামনে উচিত নয় এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে একটা অংশী ওয়ার শব্দের মাধ্যমে সে একজন আল্লাহকে এবং একজন মানুষকে এক করে দিচ্ছে আর মনে হচ্ছে যে দুইজনের সমান অধিকার বা সমান কিছু এখানে করার ক্ষমতা আছে এখন যে কথা বলছিলাম সেটা হলো এই যে যদি কোনো ব্যক্তি ওয়াও শব্দ দিয়ে কোন সৃষ্টিকে আল্লাহর সাথে একত্রিত করে যেমন বলে ধরেন বিশেষ উদাহরণটি যেটা আমরা বারবার বলছি যে আল্লাহ এবং আপনি চেয়েছেন তাই হয়েছে যদি যে কথা বলছে সে যদি মনে করে যে আল্লাহ এবং আপনি চেয়েছেন মানে আল্লাহ চেয়েছে অতপর আপনি যে অফিসার বা যে ওর যাকে কথা বলছে আপনিও চেয়েছেন যদি সে মনে করে যে যে আপনি অর্থাৎ এই লোক এই ব্যক্তি চেয়েছেন বটে কিন্তু আপনি হচ্ছেন একটা উসিলা একটা মাধ্যম মাত্র কিন্তু আসলে আল্লাহ চেয়েছেন তাই কাজটা হয়েছে এরকম বিশ্বাস করাটাই হচ্ছে ছোট শিল্প কারণ এখানে সে ওকে সেই কাজটির ওসিলা মনে করছে কিন্তু ওয়ায়ের মাধ্যমে আল্লাহ তালার সাথে অংশী করে দিচ্ছে সংযোগ করে দিচ্ছে বরাবর করে দিচ্ছে সে কারণে ছোট শীত আর যদি কেউ মনে করে যে না আল্লাহ ব্যতীত সেই সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে আল্লাহ ব্যতীত সেই লোকটি সম্পূর্ণ রূপে নিজেই সেই বিষয়টির দাতা আল্লাহ তালা দাতা নন আল্লাহ তারা সেটা করেননি বরং সেই ব্যক্তি স্বয়ং সেটা করতে সক্ষম তাহলে এরকম বিশ্বাস বড় শিল্পে পরিণত হয় আমি আমি ছোট করে আবারও বলবো যে আল্লাহ রাব্বুল আলমিনকে তার কোন বান্দার সঙ্গে যখন ওয়াও শব্দের মাধ্যমে সংযোগ করা হয় তখন উভয়ের অংশীদারিত্ব বুঝায় সামঞ্জস্যতা বুঝায় সেই কারণে যদিও মানুষের বিশ্বাস এটা থাকে যে আল্লাহই করেন আর ও আল্লাহ তালার সাথে যাকে সে অংশীদারিত্ব করছে তিনি করেন না সে একটা অসিলা মাত্র তবু এটা শির্ক হয়ে যায় কারণ সে এমন একটি শব্দ মাঝখানে ব্যবহার করছে যেটা হচ্ছে ওয়াও অব্যয় যে ওয়াও অব্যয়টি উভয়ের কে এক করে দেয় এবং উভয়ের সামঞ্জস্যতাকে বুঝায় সে কারণে ওয়াও শব্দের মাধ্যমে আল্লাহ এবং তার কোন মাসলুককে সংযোগ করা ছোট শিল্প আর এই কথায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা মা শাহ আল্লাহ ওয়াশে তা বলবে না আল্লাহ যা চান এবং আপনি যা চান এরকম বলবে না বরং বলবে আল্লাহ যা চান অতপর আপনি যা চান তুমি যা চাও অতপর শব্দটা যদি ব্যবহার করা হয় তাহলে এবং শব্দ থেকে এটা পৃথক হয়ে যায় আরবি গ্রামারে অতপর শব্দটির বাক্য হচ্ছে সুম্মা আর এই সুম্মা দুই দুই বিষয়কে একত্রীকরণের জন্য আসে না একত্রীকরণের সময় সামঞ্জস্যতা বোঝায় না বরং একটির পর আরেকটিকে বোঝায় আর মাঝখানে সামঞ্জস্যতা বা একত্রীকরণকে বোঝায় না যাই হোক তো এটা ছিল এই বিষয়ের আলোচনা যেটা আল্লাহ রসুল সাল্লাম কয়েকটি হাদিসে এর কথা উল্লেখ করেছেন এবং নিষেধ করেছেন এখানে আরেকটি কথা বলা উচিত মনে করছি সেটি হলো এই যে কোরআন এবং সুন্নতের অনেকগুলো আয়াতে এবং দলিলে আল্লাহ এবং রসুল এই কথাটি একসঙ্গে বর্ণিত হয়েছে কিন্তু সেখানে নিষেধ করা হয় যেমন আল্লাহ বলছেন আতি উল্লাহ আতি রসুল তোমরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করো এখানে ওয়াও অব্যয়ের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলকে একত্র একত্রিত করা হয়েছে কিন্তু এটা নিষেধ নয় কেন তাই ওলামা একরাম বলছেন এমন এমন বিষয় যেখানে রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য যেখানে রসুল সাল্লাহ সাল্লামের তরিকা হেদায়ত এ সকল বিষয়ের আলোচনা থাকবে এখন এবং ওখানে ওয়াও শব্দের মাধ্যমে একত্রীকরণের প্রয়োজন হবে তাহলে সেই সময় সেটা না যায় না কারণ আসলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অনুসরণ মানে আল্লাহর অনুসরণ তাই আতি উল্লাহ ও আতি রসুল আল্লাহর আত করো অনুসরণ করো এবং তার রসুলের অনুসরণ করো এরকম অনুসরণের বিষয়ে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এরকম বিষয়ের যদি শব্দ আসে আর ওয়াও শব্দের মাধ্যমে যদি আল্লাহ এবং তার রসুলের মাঝে এই অব্যয়টা নিয়ে আসা হয় সংযোগ করা হয় তাহলে তখন এটা আর না জায়জ হয় না কারণ সত্যিকারে আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের বা এটা আত করা আল্লাহ রসুল সাল্লামকে ভালোবাসা আল্লাহ তালার এই ভালোবাসার সামিল আশা করি বোঝা গেছে বিষয়টি খুব সূক্ষ্ম মানে আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে যেমন ইবাদতে অংশী হবে না তেমন অন্য বিষয় হবে না এমন কি এমন শব্দের মাধ্যমেও আল্লাহ তালাকে তার মাখলুক আল্লাহ তালার ক্ষেত্রে এমন এমন শব্দ চয়ন করতে হবে এবং বান্দা এবং আল্লাহর মাঝে সংযোগ করার সময় এমন শব্দ চয়ন করা যাবে না যার মাধ্যমে উভয়ের অংশীদারী এবং উভয়ের উভয়ের শরীরকে বোঝায় বরং এমন শব্দ নিতে হবে যেখানে উভয়ের মধ্যে পৃথক বিচার পার্থক্য বোঝায় একত্রীকরণ না বুঝায় আর তারই হচ্ছে এটা একটি উদাহরণ যে ওয়ার শব্দের মাধ্যমে আল্লাহ এবং তার বান্দার আর কাউকে একত্রিত করার সংযোগ করে দেওয়া যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ কাবুল আলমকে যাবতীয় শির থেকে ছোট বড় অভ্যন্তরীণ এমনকি আক্ষরিক যদিও মানুষের অন্তরে সেটা বিশ্বাস না থাকে তবুও অক্ষরের দিক দিয়ে অব্যয়ের দিক দিয়ে যা কিছু মানুষের অংশীদারিত্ব বুঝায় বা বোঝার সম্ভাবনা থাকে এরকম যাবতীয় শিখ থেকে কত পবিত্র রাখো ওমা আলাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ